খুদ্া আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কবুল করেন যাদেরকে ভালোবাসেন শুধুমাত্র তাদেরকেই দিনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক এনায়েত করেন রসুল আকরাম সাল আলিহি ওয়াসাল্লামের সাদ করেছেন عن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন যেই ব্যক্তিকে ভালোবাসেন সেই ব্যক্তিকে দিনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক এনায়েত করেন ভাইরা আমার আজকে আমরা আলোচ্য বিষয় নির্ধারণ করেছি দিনের পথে বাধা বিপত্তি ও আল্লাহ সুবহান নুসরত ও সাহায্য সত্যিকার অর্থে যুগে যুগে যারা ইসলামের পথে কাজ করেছেন হকের দাওয়াত দিয়েছেন তাদের উপরে মুসিবত এসেছে যুগে যুগে হক এবং বাতিলের লড়াই চলেছে এবং কেমত পর্যন্ত চলবে আদম আলহি সালাতামকে আল্লাহ রাব্বুল আলমিন যখন হকের দাওয়াত নিয়ে পাঠালেন ইবলিস বাতিলের দাওয়াত নিয়ে অগ্রসর হল হাবিল যখন হকের পক্ষে কথা বলল তার বিরুদ্ধে বাতিল হয়ে কাবিল দাঁড়াল এরকম ভাবে যুগে যুগে যখন আম্বিয়ায় কেরাম আল্লাহর জমিনে আল্লাহর দিনের দাওয়াত তৌহিদের দাওয়াত পেশ করেছেন তখনই তাদের উপরে বাধা এবং জুলম অত্যাচারের স্টিম রোলার নেমে এসেছে আপনারা জানেন আমাদের রসুল আকরাম সাল আলি ওসাল্লামও যিনি আরবের সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন জনগণ যাকে ভালোবাসত তিনিও যখন এই তৌহিদের দাওয়াত পেশ করেছিলেন তখনই তার বিরুদ্ধে লোকেরা চলে গেল রাসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লাম নবাদ প্রাপ্তির আগে চল্লিশ বছর পর্যন্ত যাদের মাঝে অবস্থান করলেন যারা তাকে এক বাক্যে আল আমিন বলে ডাকত কিন্তু সেই নবী যখন চল্লিশ বছর বয়সে নবাদ প্রাপ্ত হলেন তিন বছর গোপনে ইসলামের দাওয়াত পেশ করলেন তখন পর্যন্ত তার কোন শত্রু প্রকাশ পায় নাই আল্লাহ সুবাহান যখন কোরআনুল করিমে স্পষ্ট বিধান দিলেন ফাসদা বেমা তুমার হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন তা স্পষ্ট করে বলুন কোরআনের আরাকাত নাজিল হয়ে গেল আংদের আশি রতাকাল আকরাবিন আপনি আপনার নিকটবর্তী নিকট আত্মীয় স্বজনদেরকে সতর্ক করুন দাওয়াত দিন এই বিধান নাজেল হওয়ার পরে আল্লাহর রাসুল সাল আলহি ওসাল্লাম আরবের নিয়ম অনুযায়ী সাফা পাহাড়ে সকালবেলা গিয়ে উঠলেন কারণ আরব দেশের নিয়ম ছিল যে কোনো শত্রু বাহিনী সকালবেলা আক্রমণ করত তারা ঘুমন্ত লোকদের উপরে হামলা করাকে কাপুরুষতা মনে করত এজন্য নিয়ম ছিল কোন কঠিন শত্রুর বিরুদ্ধে যখন সতর্কতা এবং সাবধান করা হতো তো সকালবেলা গিয়ে পাহাড়ে উঠত কাপড় চোপড় খুলে মাথার উপরে ঘুরাতো আর বলতো ইয়া সবাহা কিন্তু আমাদের রসুল সাল আলহি ওয়াসাল্লাম কখনো উলঙ্গ হন নাই আজকে ল্যাংটা ফকির বিভিন্ন গাজা বাবা খাজা বাবা যাদের মুখ দিয়ে ময়লা পড়ে এরা নিজেদেরকে মনে করে আল্লাহর অলি আর এদের পিছনে একদল লোক বসে আছে আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন করলে আমার উম্মতের জন্য যদি আমি কঠিন মনে না করতাম তাহলে আমি প্রত্যেক নামাজের সময় মেসোয়াক করাকে ফরজ করে দিতাম এত গুরুত্ব মেসোয়াক করার আজকে একদল মানুষ মেসোয়াক করা দূরের কথা ময়লা এবং দুর্গন্ধে শয়তানও তার থেকে পালিয়ে যায় এদেরকে আমাদের সমাজের লোকেরা আল্লাহর মনে করে আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম দিকে জুমার দিনে গোসল করাকে ফরজ করে দিলেন কারণ মানুষেরা পরিশ্রম করত মেহনত করত শরীর থেকে গন্ধ আসত পশমের পোশাক পরত মসজিদ ছিল ছোট খেজুর পাতার ছাউনি আমাদের তো আল্লাহ তালা প্রথমেই খেজুর পাতার তলে এর চেয়ে ভালো ব্যবস্থা করেছেন এর চেয়েও কঠিন অবস্থা ছিল আমাদের অবশ্য আজকে মেম্বার তৈরি হয় নাই আর তৈরি হওয়ার আগ পর্যন্ত না জায়েজ না ইনশাল্লাহ আগামী জুমায় মেম্বার তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাসুল সাল আলাইসাল্লামও মাস্তিদে নববীতে মেম্বার তৈরি হওয়ার আগে একটা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিয়েছিলেন সুতরাং আজকের এখানে মেম্বার নেই এজন্য কেউ সমালোচনার চোখে না দেখা যাই হোক আল্লাহ রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম সেই সাফা পাহাড়ে উঠে আরবের নিয়ম অনুযায়ী ঘোষণা করলেন তবে তিনি উলঙ্গ হন নাই শুধু ডাক দিলেন ইয়া সবাহা সকালবেলার আওয়াজ তিনি বিভিন্ন গোত্রের নাম ধরে ডাক দিলেন যাদের কানে আল্লাহর রাসুলের আওয়াজ পৌঁছেছিল তারা সকলে উপস্থিত হলো তারিখের কিতাবগুলো খুলে দেখবেন যেই ব্যক্তি নিজে আসতে পারে নাই সে অন্য লোককে পাঠিয়েছে যাও দেখো এই ডাকটা কোনো সাধারণ ব্যক্তির নয় এমনিতি সকাল বেলার আহ্বান এরপরে সেই আহ্বানটা এমন এক ব্যক্তির পক্ষ থেকে যে কখনো প্রতারণা করে না কাউকে ধোকা দেয় না নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে এবং কোনো বড় শত্রুদের আক্রমণ আছে তোমরা তাড়াতাড়ি গিয়ে শুনে আসো লোকেরা উপস্থিত হলো আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আরবদেরকে ওহে কোরাইশের নেতৃবৃন্দ আজকে আমি যদি তোমাদেরকে বলি তোমাদের শত্রু বাহিনী যে কোনো মুহূর্তে তোমাদের উপর আক্রমণ করবে এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী উপস্থিত রয়েছে তোমরা আমার কথা বিশ্বাস করবে কি আরবের মক্কার নেতারা সকলেই বলল অবশ্যই বিশ্বাস করব কারণ মা জার্রব না কাইল্লা সেদকান আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম বললেন তাহলে ওহে আরবের নেতারা শুনে রেখো মক্কার নেতৃবৃন্দ জেনে রাখো লাউকুল তুম কালিমাতান ওয়াহিদাতান আজকে যদি তোমরা একটা কথা স্বীকার করে নাও একটা কথার স্বীকৃতি দিতে পারো একটা কথা মেনে নিতে পারো তামলিকুন আবিহাল আরব সেই একটা কথা মানার কারণে গোটা আরব দেশের তোমরা নেতৃত্ব পেয়ে যাবে আজম অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে আবিল জিজিয়া আর যারা দিন গ্রহণ করবে না তারা তোমাদের জিজিয়া কর দিয়ে থাকবে একটা কথা যদি মানতে পারো কি ছিল সেই কথা এই কথা এত গুরুত্বপূর্ণ কথা যেই কথা বলার পরই সম্পূর্ণ পরিবেশ পাল্টে গেল এক মুহূর্তে যেই পরিবেশ আল্লাহ রাসুলের পক্ষে ছিল সেই কথাটা বলার পরে সব বিপক্ষে চলে গেল এটাই সেই কথা যেই কথা সম্পর্কে আল্লাহ কোরআনে প্রশ্ন করেছেন আজকে যদি মুসলিম জাতিকে প্রশ্ন করা হয় বলো সবচেয়ে বড় সাক্ষী কোনটি মুসলিম জাতি নির্বাক হয়ে থাকে তারা জানে না কোন সাক্ষী বড় সাক্ষী অথচ কোরআনে পরিষ্কার বলা হয়েছে কুল আইয়ু সাইন আকবরু শাহাদা বলো সবচেয়ে বড় সাক্ষী কোনটি আজকে যদি মুসলিম জাতিকে জিজ্ঞেস করা হয় কোরআনে এমন কোন সাক্ষী রয়েছে যেই সাক্ষী স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন ফেরেস তারা দিয়েছে এবং সমস্ত জ্ঞানী লোকেরা দিয়েছে কোরআন বলছে শাহিদ আল্লাহ আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন ফেরেশতারা সাক্ষী দিচ্ছে সমস্ত জ্ঞানীরা সাক্ষী দিচ্ছেন আর সেই সাক্ষী হচ্ছে সেই বড় সাক্ষী সেই সাক্ষী যা আল্লাহ দিয়েছেন সেই সাক্ষী যেই সাক্ষী দেওয়ার পরে মক্কার নেতারা বিগড়ে গেল সেই সাক্ষী আর কিছুই নয় সেই সাক্ষী হচ্ছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লা ইল্লাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই পরিষ্কার করে বললেন ওহে মক্কার নেতারা সেই একটা কথা আর কিছুই নয় তা হচ্ছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ওহে বিশ্ববাসী ইয়া আইয়ুহান নাস এইখানে শুধু মক্কাবাসীদেরকে বলেন নাই আরবদেরকে বলেন নাই কারণ ইসলামের দাওয়াত শুধু মক্কার জন্য নয় মদিনার জন্য নয় আরবদের জন্য নয় ইসলাম হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ সুবহান তালা নিজের পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহ রব্বিল গোটা জগৎ সমূহের রবকে আমাদের রাসুল আকরাম সাল্লাম কোন আঞ্চলিক নবীন হন আল্লাহ সুবহান তার সম্পর্কে কোরআনে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি না কোন আঞ্চলিক নবী বিশ্ব নবী এমনি ভাবে কোরআনুল করিম সম্পর্কে আল্লাহ করে বলেছেন ইনহুয়া হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন এই কিতাব কোন আঞ্চলিক কিতাব নয় আরবদের জন্য নয় বা শুধু আজমদের জন্য নয় কোন বিশেষ অঞ্চলের জন্য নয় ইন হুয়া ইল্লা দিকরুল্লিল আলামিন এ কোরআন হচ্ছে দিকরুল্লিল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য এরপরে আমাদের কাবা যেই কাবার দিকে ফিরে নামাজ পড়ি সেই কাবা শরীফ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আব্বালা বাইতে মুদি আলিন্নাস নিশ্চয় জেনে রাখো পৃথিবীর সর্বপ্রথম ঘর সেই ঘর যা নির্মিত হয়েছে মানুষের কল্যাণের জন্য আর তা হচ্ছে সেই ঘর লাল্লাদিবে বাক্কাতা যা অবস্থিত মক্কায় মক্কা অবস্থিত ঘর হুদাল্লিল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র কয়টা হলো তার মানে হচ্ছে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন রাসুল হচ্ছেন রাহমাতুল আলামিন কোরআন হচ্ছে জিক্রুল আলামিন বাইতুল্লাহ হচ্ছে হুদাল্লিল আলামিন রব্বুল আলমিনের হুকুম মানতে হবে রাহমাতুল্লিল আলামিনের তরিকা অনুসরণ করে কোরআনুল করিম জিক্রুল আলামিনের থেকে হেদায়েত নিয়ে হুদাল্লিল আলামিন মক্কার দিকে ফিরে এছাড়া অন্য কোন ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় নয় সেজন্য আল্লাহর নবী যেদিন ঘোষণা করেছেন সেদিন পরিষ্কার করে বলেছেন ইয়া আইয়ুহান নাস ওহে মানব জাতি ওহে বিশ্ববাসী আমি তোমাদের সামনে এমন এক কালেমা পেশ করছি যেই কালেমা আরবদের জন্য খাস নয় আজমদের জন্য খাস নয় সাদা কালোর কোনো ভেদাভেদ থাকবে না সেই কালেমা সমস্ত মানুষকে একত্র করে দিবে সেই কালেমা হচ্ছে তোমরা সাক্ষী দাও আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নেই আজকে আমাদের দেশে ইসলাম বিভিন্ন অঞ্চলে বিভক্ত হয়েছে বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়েছে মুসলিম জাতি আজকে দলে দলে বিভক্ত হয়ে তাদের টুপি পর্যন্ত আলাদা করে ফেলেছে এক এক পীরের এক এক টুপি এক এক দরবারের এক এক জামার বুতাম পর্যন্ত খুলে ফেলেছে আমি এটাকে বলে থাকি এরকম এক রাখাল তিন মালিকের ছাগল পালত ছাগল দেখতে প্রায় কাছাকাছি এক মালিকের ছাগল আর এক মালিকে বাড়ি চলে যায় রাখাল মার খায় এবারে রাখাল চিন্তা করলো রাখাল চিন্তা করলো যে প্রতিদিন এই সমস্যায় পড়ি মার খেতে হয় এবারে এটার সমাধান হবে ছাগলগুলোকে আলাদা চিহ্ন লাগাতে হবে এক মালিকের ছাগলের কান ছিদ্র করে দিল এটা অমুক মালিকের ছাগল আর এক মালিকের সব ছাগলগুলোর নাক ছিদ্র করে দিল এটা অমুক মালিকের ছাগল আর এক মালিকের ছাগলের গায়ে রং লাগিয়ে দিল এটা অমুক মালিকের ছাগল এবারে আর রাখালের মার খেতে হয় না কারণ প্রত্যেক মালিকের ছাগল আলাদা হয়ে গেছে ঠিক তেমনি ভাবে এহুদি খ্রিস্টানেরা মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য ইসলামের ভিতরে বিভিন্ন পীর তৈরি করে দিয়ে বিভিন্ন তরিকা তৈরি করে দিয়ে সেই তরিকার আলাদা এবাদত তৈরি করেছে অজিফা তৈরি করেছে জিকির তৈরি করেছে টুপি আলাদা করেছে পাগড়ি আলাদা করেছে জামার বুতাম পর্যন্ত আলাদা করে মুসলিম জাতিকে দলে দলে বিভক্ত করে দিয়েছে এরপরে ধর্মকে মসজিদে ঢুকিয়ে দিয়ে গোটা সমাজ ব্যবস্থা ব্যাংক আদালত এবং ব্যবসা বাণিজ্য সবগুলোকে ইসলাম থেকে আলাদা করে তারা নিয়ন্ত্রণ করার জন্য এক চক্রান্ত করেছে সেই চক্রান্ত বাস্তবায়ন করার জন্য আলাদা আলাদা তরিকা তৈরি করেছে আজকে কেউ ফরিদপুরের ইসলাম কেউ চরমনার ইসলাম বরিশালের ইসলাম দুই কেবলা আছে বরিশালের দুই দিকে বরিশালের পশ্চিম দিকে সরসিনা পীর সাহেব কেবলা আর চরমনায় হচ্ছে পূর্ব দিকে আর এক কেবলা আমার ভাইয়েরা মুসলিম জাতির কেবলা একটাই কোরআনুল করিম ঘোষণা করেছেন পৃথিবীর সর্বপ্রথম ঘর ওই ঘর যা মুসলিম জাতির জন্য নির্মাণ করা হয়েছে মুসলিম জাতির আর কোনো বিশ্ব মঞ্জিল নাই বিশ্ব মঞ্জিল একটাই তার নাম কি এই জন্য আল্লাহ রাসুল সাল্লামের প্রথম ঘোষণা কোন বিশেষ মানুষকে উদ্দেশ্য করে নাই সাফা পাহাড়ে সকালবেলা দাঁড়িয়ে ঘোষণা করলেন ইয়া ওহে বিশ্ববাসী গোটা মানব মন্ডলী শুনে রেখো লাউকুলতুম কালিমাতান ওয়াহিদাতান যদি একটা কথা বিশ্বাস করতে পারো একটা কথা মেনে নিতে পারো একটা কথা স্বীকার করতে পারো একটা কালেমার সাক্ষী দিতে পারো তামলিকুনা বিহাল আরব গোটা আরব জাতির তোমরা মালিক হয়ে যাবে আজম অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে আবিল জিজিয়া অথবা জিজিয়া কর দিয়ে তোমাদের অধীনস্থ হয়ে থাকবে সেই একটা কথা হচ্ছে লা ইলাহা এই কালেমা এমন এক কালিমা এই কালেমার মাধ্যমে পার্থক্য হয়ে গেল সঙ্গে সঙ্গে মক্কার আবু জাহেল আবুল আহাব কোরাইশের অন্য নেতৃবৃন্দ যারা এক মুহূর্ত আগে সাক্ষী দিয়েছিল তুমি যা বলো আমরা মেনে নিব এবারে সেই নেতারা দাঁড়িয়ে প্রতিবাদ করলো আবুল আহাব হাত উচ্চ করে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের দিকে উদ্যত হলো আর বলল তাব্বাল্লাকা সায়ের আল ইয়াউম আলে হাদা তোমার গোটা জীবন ধ্বংস হোক তুমি আমাদেরকে এজন্য জড়ো করেছ আমাদের সময় নষ্ট করেছ আবু লাহাব আল্লাহর রাসুলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল গোটা মজলিস আল্লাহর রাসুলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল একটা লোক আল্লাহ রাসুলের পক্ষে এখন আর কথা বলছে না কি অপরাধ ছিল মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটাই অপরাধ কোরআন বলছে আমা নাকামু মিনহুম ইল্লা আই উমিনু বিল্লাহিল আজিজিল হামিদ একটাই মাত্র কারণ আর তা হচ্ছে এক আল্লাহ সুবহান প্রতি ঈমান এনেছে এক আল্লাহ প্রতি ঈমানের ঘোষণা দিয়েছে এই অপরাধের কারণেই তারা এই প্রতিবাদ করেছে ভাইয়েরা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মনক্ষুণ্ণ হয়ে ঘরে গেলেন একটা লোক আল্লাহর রাসূল সাল্লাহ আলাইহি পক্ষে দাঁড়াবার কোনো সুযোগ পায় নাই কিন্তু জেনে রাখবেন আল্লাহ সুবাহ যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন মানব জাতির প্রতি রাসুল প্রেরণ করেছেন তিনি সব কিছু দেখেন আসমান থেকে প্রতিবাদ নাজের হয়ে গেছে সেই জন্য মনে রাখতে হবে যখনই হকের সাদা হকের আওয়াজ উচ্চারণ হবে কামত পর্যন্ত আবু জাহেল আবুল হাবরা প্রতিবাদ করবে ওদের পক্ষে প্রশাসন থাকবে জেনে রাখবেন ওদের পক্ষে পুলিশ থাকবে আজকে আমি যখন বাসা থেকে বের হলাম দেখি বাসার সামনে পুলিশ ঘেরাও করা আছে কি অপরাধ করেছিল হাতেমবাগের ক্ষতি হাতেমবাগের ক্ষতি শুধুমাত্র তাও হেইদের কথা উচ্চারণ করেছে দুর্গা দেবের মরিদদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে হয়েছে ভাইয়েরা আমার আপনাদেরকে বিশ্বাস করতে হবে হকের আওয়াজ যখনই পৃথিবীতে উচ্চারণ হবে তাবুতের গুলামেরা ফেরাউনের গুলামেরা নমরুদের গুলামেরা আবু জাহেদের গুলামেরা এহুদিদের তালামেরা কামত পর্যন্ত প্রতিবাদ করে থাকবে ভাইয়েরা আমার কোরআন এই জন্য পরিষ্কার বলে দিয়েছে সুরায় মোহাম্মদ জেনে রাখো আল্লাহ রয়েছে কাফেরদের আল্লাহ নাই মাওলা নাই মাওলা কে সাহায্যকারী কে প্রতিবাদ আল্লাহ করেছেন তাব্বাতিয়াদা আবি লাহাবি আল্লাহ রাসুল সাল আলাইসালাম দাওয়াতের কাজ চালিয়ে গেলেন আর কাফেরদের বিরোধিতাও চলতে লাগলো আপনারা জানেন আজকে এই কালেমা আমরাও পড়ি কিন্তু আমাদের সমাজ কোনো প্রতিবাদ করে না কারণটা কি কারণ আবু জাহেল আবুল হাবরাত এই লাইলহার অর্থ যেরকম বুঝেছিল এই জাতি তাও বুঝে নাই কোরআনে পরিষ্কার বলা হয়েছে সুরায়ে সাদ পাঁচ নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন আবু লাহাব আবু জাহালরা কি বলে প্রতিবাদ করেছে কোরআন বলছে মোহাম্মদ কি সমস্ত আলেহাদেরকে আলেহা ইলাহুনের বহু বচন সমস্ত ইলাহাদেরকে এক ইলাহ কেন্দ্রীভূত করলো আমাদের এই তিনশো ষাট মূর্তি এত দেবদেবী এইগুলোর কোনোই ক্ষমতা নেই বোঝা গেল আবুল হাবরা লাইলার অর্থ বুঝে শুনে প্রতিবাদ করেছে না না বুঝে প্রতিবাদ করেছে বুঝে শুনে প্রতিবাদ করেছে সুরায় সদের পাঁচ নাম্বার আয়াত পরিষ্কার সাক্ষী কোরআন বলছে আজাল আল আলে হাতা ইলাহ ওয়াহিদা ইন্না হাদা আল্লাহ শাইউন তবে কি মোহাম্মদ সাল্লাম তবে কি মোহাম্মদ ওরা তো বলে নাই সেই জন্য আমি ছোট বললাম তবে কি মোহাম্মদ সমস্ত আলাহাদেরকে আমাদের দেবদেবীদেরকে এক ইলাহে কেন্দ্রীভূত করে ফেলেছে তাহলে আবু জাহালা বুঝতে পেরেছিল কিনা আবু জাহাল আবুল হাবরা বুঝতে পেরেছিল এই লা ইলাহা মানে হচ্ছে লা ইলাহা বলে সবকে বাতিল করা হয়েছে লা ইলাহা এই পুরাতন কোন বিল্ডিং এ রং করতে গেলে যেমন আপনি প্রথমে কি করবেন পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করে এরপরে নতুন রং করেন তাহলে রং স্থায়ী হয় লাইলাহার মানে হচ্ছে লাইলাহার মাধ্যমে সমস্ত পুরাতন রং সিরিকি আকিদা যত গায়রুল্লাহর সাহায্য যত খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা পীর বাবা মাধ্যম ভায়া সবগুলোকে উৎখাত করে লা ইলাহার মাধ্যমে আপনি সব বাতিল করে একমাত্র একজনকে গ্রহণ করছেন ইল্লাল্লাহ তিনি কে আর কোন ক্ষমতার মালিক নেই আর কোন সাহায্যকারী নেই আর কোন আইন বিধান দেওয়ার মালিক নেই যার হুকুমে মসজিদ চলবে তার হুকুমের সমাজ চলবে রাষ্ট্র চলবে ব্যাংক চলবে আদালত চলবে আল্লাহ ছাড়া কারো কোনো হুকুম চলবে না এটার নাম হচ্ছে কালেমাতুর শাহাদা এর নাম কি কালেমাতুর তৌহিদ আল্লাহর এককত্বের ঘোষণা এই সাক্ষী না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি মুসলমানই হতে পারে না আজকে লক্ষ লক্ষ মুসলিম কিন্তু তাও কথা বললে তাদের জন্য আর মস্তিরেও স্থান থাকে না কারণ আমাদের সমাজ লাইলাহার সাক্ষী দেয় ঠিকই কিন্তু জানে না ওই যে আমি বলে থাকি এক লোক আদালতে গেছে জজ সাহেব জিজ্ঞেস করলেন তুমি কে বলে আমি একটা খুনের মামলার সাক্ষী বলে আচ্ছা বলো কে খুন করেছে তা তো জানি না আচ্ছা বলো কাকে খুন করেছে তাও জানি না আদালত কি বলবে আদালত বলবে বেটা ফাজদামি করার জন্য এসেছিস ওকে হয়তো জেলে পাঠাবে পুলিশ ডেকে আর নতুবা পাবনা পাগলা গারোতে পাঠাবে দুনিয়ার আদালতে যেরকম ভাবে সাক্ষী দিতে হলে বুঝে শুনে সাক্ষী দিতে হবে ঠিক তেমনি ভাবে আল্লাহর আদালতে সাক্ষী দিতে হলে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা করতে হলে বুঝে শুনে দিতে হবে না না বুঝে দিলে চলবে যারা লা ইলাহা ইল্লাল্লাহর মানে বুঝে নাই যারা বুঝে নাই লাইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই দুর্গা দেবীর কোনো ক্ষমতা নেই অমুক পীরের কোনো ক্ষমতা নেই কোন বুজুর্গের কোনো ক্ষমতা নেই সমস্ত ক্ষমতা বাতিল সব ক্ষমতার মালিক একমাত্র একজন তিনি হচ্ছেন কে যিনি ঘোষণা করেছেন আলা আলাহুল খলকুয়াল আমরু জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে কেবলমাত্র তার লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা হচ্ছে এই ঘোষণা যারা বুঝতে পারে নাই তারা যতই এবাদত করুক এবাদত কবুল হবে একটা লোক বিয়ে করে নাই রাস্তায় মেয়ে লোক একটা পেল ধরে এনে তাকে উজু করায় গোসল করায় বোরকা পরায় হাত মোজা পা মোজা কোরআন পরায় সব কিছু করায় কিন্তু বিয়ে করে নাই শরিয়ত মোতাবেক ঘর সংসার করে এই ঘর সংসার করা যায় না হারাম কারণ কি আগে বিয়ে করতে হবে তারপরে শরিয়াত মোতাবেক ঘর সংসার করা আজকে যারা আশহাদু আল্লাহ সাক্ষী দিয়ে ইসলামে প্রবেশ করে নাই সমস্ত খেদা বাবা ত্যাগ করে নাই গাজা বাবা ত্যাগ করে নাই তারা যতই লাইল্লাহ পড়ুক না কেন তারা যতই দিনের দাবাতের কাজ করুক না কেন তারা যতই পীরের অজিফা পড়ুক না কেন আমি স্পষ্টভাবে বলতে পারি সে লোকগুলো মুসলমানই হতে পারে নাই কারণ কারণ হচ্ছে এই মক্কার কুফাররাও আল্লাহকে স্বীকার করত অনেক ভাই নতুন এসেছেন সেজন্য আজকে তাও হেদের এই কথাগুলো পরিষ্কার করতে চাচ্ছি আমাদের সমাজের অনেকের ধারণা যে মক্কার কাফেররা কাফের ছিল এজন্য ওরা আল্লাহকে বিশ্বাস করত না আর আমরা আল্লাহকে বিশ্বাস করি সেজন্য মুসলমান এই বিশ্বাস করে কিনা আমার বই আছে রাস্তায় হজের উপর একটা বই আছে ওইখানে এগুলো ক্লিয়ার করেছি কিতাবুল হজের ভিতরে কারণ হজের মধ্যে যখন যায় মানুষ লাভবাহিক বলে মক্কার কুফাররা হজ করে নাই আল্লাহর নবীর আগেও হজ করত মক্কায় খানায় কাবা আগেও ছিল আল্লাহর নবীর যুগের আগেও লোকেরা হজ করত মক্কার আবু জাহেল আবুল আহাবরা হজ করত তারাও হজের হেরাম পড়ত তারাও লাভবাই আল্লাহম্মা লাভবাই পড়ত মেসকাত শরীফের কেতাবের হজ খুলে দেখো মক্কার কাফেররা কি লাভবাই পড়তো লাভবাই আল্লাহুম্মা লাব্বাইক লাভবাই কালা সারি কালা লাব্বাইক ইন্নাল হামদ ওয়ান নি'মাতা মুলকা এই পর্যন্ত পুরোটাই পড়ত শেষকালে গিয়ে বলতো ইল্লা শারীকান হুয়া লাক তামলিক হুয়া মা মালাক একটু বেশ লাগাই দিল এইটাই হচ্ছে সমস্যা নতুবা মক্কার কুফর হজ করত জন্য কোরআন বলেছে সুম্মা মিন কেন বলতে হলো কোরআনকে মক্কার কুফর আগে আল্লাহকে চিনত আমাদের নবীজির আব্বার নাম আবদুল্লাহ আমাদের নবীজির আব্বার নাম আবদুল্লাহ এই কথা প্রমাণ করে যে মক্কার লোকেরা আল্লাহকে আগের থেকেই চিনত শুধু মক্কার লোকে আল্লাহকে চিনত না কোরআন সাক্ষী দিচ্ছে হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে আবু জাহেদ আবুল আহাবদেরকে ওই সমস্ত মোর্শেকদেরকে জিজ্ঞেস করেন মান খালা কাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে তারা বলবে সৃষ্টি করেছেন কে আপনি আমি যেরকম সৃষ্টিকর্তা বিশ্বাস করি আল্লাহকে মক্কার কাফেররা সৃষ্টিকর্তা বিশ্বাস করত কাকে কোরআনকে আবার যদি জিজ্ঞেস করা হয় বলো মক্কার কাফেররা আমরা বিশ্বাস করি চন্দ্র সূর্য এই সব পরিচালনা করেন আল্লাহ ওরা কি বিশ্বাস করত কোরআন পরিষ্কার বলবে আলিম হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন যে কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন কে তোমাদের অধীনস্থ করে দিয়েছে চন্দ্র এবং সূর্যকে আজিজুল আলিম তারা বলবে যে এক মহাপরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ সুবহান তারা সব পরিচালনা করেন তাহলে মক্কার কাফেররা আসমান জমিনের সৃষ্টিকতা বিশ্বাস করত কাকে চন্দ্র সূর্যের সৃষ্টিকতা বিশ্বাস করত কাকে শুধু এ পর্যন্তই নয় ফসল দেওয়ার মালিক বিশ্বাস করতো কাকে দুর্গা দেবী কিনা আল্লাহকে কোরআনকে জিজ্ঞেস করো মুসলমান আল্লাহ কোরআন পরিষ্কার বলে দিয়েছেন ওরা ইনসাল তাহুম্মান নাজ্জালামিনাস সামায়ে মান ফাহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে মৃত্যু হয়ে গেছে জমিন সেই জমিনকে আবার জীবিত করে ফসল উৎপন্ন করেন কে এই মক্কার কাফেররা অবশ্যই উত্তর দিবে কে করেন সবগুলো তাহলে এই সব বিশ্বাসগুলো তারাও করত তারা হজও করত এমনকি যে আবু জাহেরের নাম আপনারা জানেন সে আবু জাহেল যখন আল্লাহর নবীর বিরুদ্ধে বদরের যুদ্ধে যাচ্ছে খানায় কাবার গিলাপ জড়িয়ে কান্নাকারি করছে হে রব্বে কাবা কাবার রব আমরা তোমার ঘর নির্মাণ করেছি আমরা হাজিদেরকে খেদমত করি পানি খাওয়াই আমাদের মধ্যে একজন লোক বেদিন হয়ে গেছে মোহাম্মদ সাল্লাম মোহাম্মদ সাল্লাম বেদিন হয়ে গেছে আমাদের সমাজেও তাও হেদের কথা বললে গোমরা হয়ে গেছে কোরআন হাদিসের কথা বললে বলে গোমরা হয়ে গেছে এই কথাটা নতুন কথা নয় এই কথাটা বর্তমান আবু জাহেলদের বাবা মক্কার আবু জাহেল নিজে বলেছিল আবু জাহেল শুধু এ পর্যন্তই শেষ করে নাই আবু জাহেল বদরের যুদ্ধের রাতে সকালবেলা যুদ্ধ হবে রাতে দোয়া করছে হে রব্বে কাবা ওহে কাবার মালিক আমরা তোমার ঘর নির্মাণ করেছি হাজিদেরকে পানি খাওয়াই আমাদের মধ্যে মোহাম্মদ এসে বিভক্ত করে দিয়েছে দলাদলির সৃষ্টি করেছে সে পথভ্রষ্ট হয়েছে আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে আমাদের বাপ দাদার রসমগুলোকে সে বর্জন করেছে এবারে আবু জাহেলের দোয়ায় ফাঁক আছে দোয়া করছে কি হে আল্লাহ এই দুইটা দলের মধ্যে যেই দল তোমার কাছে প্রিয় তোমার কাছে হক সেই দলকে সাহায্য করো ইতিহাসের সব কিতাবগুলো খুলে দেখুন সিরাতের সব কিতাব খুলে দেখুন বদরের যুদ্ধে আল্লাহ তালা তার নবীকে সাহায্য করলেন কাফেরদেরকে পরাস্ত করলেন সত্তরটা কাফের নিহত হল আবু জাহেল তার মধ্যে একজন আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালা আবু জাহেলের শেষ দোয়াটা ঠিকই শুনেছেন সে দোয়া করেছিল দুইটা দলের মধ্যে যে দল হক তাকে সাহায্য করো আল্লাহ তার হক দল তার নবীর দলকে সাহায্য করেছে আর আবু জাহেরের দলকে ধ্বংস করেছে ভাইরা আমার আমার বলার উদ্দেশ্য হচ্ছে আবু জাহেলকে আল্লাহ বিশ্বাস করত না এমনকি আরো যদি শুনতে চান আমি আরো বলবো শুধু আবু জাহালরা নয় আবু লাহাবরা নয় শয়তান পর্যন্ত বিশ্বাস করে আল্লাহ আছে কোরআনে স্পষ্ট হাত আছে শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিল তখন শয়তান প্রার্থনা করেছিল কার কাছে না কোনো খাজা বাবার কাছে মাজারের কাছে গাজা বাবার কাছে কোরআন বলছে শয়তান আবেদন করেছে আল্লাহর কাছে হে আমার রব কি সুন্দর ডাক দিচ্ছে কাকে ও হে আমার রব ফাংজির নীলা আসুন আমাকে কামক পর্যন্ত হায়াত দান করো কে আবেদন করছে কার কাছে পরিষ্কার বুঝতে হবে শয়তান অবিশ্বাস করে আল্লাহ আছেন তাহলে পার্থক্যটা কোন জায়গায় এটাই আল্লাহর রাসুল সাল্লাম ক্লিয়ার করেছেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম এই জন্য মক্কার লোকদেরকে এ কথা বলেন নাই যে তোমরা বলো আল্লাহ খাওয়ায় দোকানে খাওয়ায় না চাকরিতে খাওয়ায় না ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না এই কথার দাবার দেন নাই আজকে আমাদের সমাজে একদল লোক নিজেদেরকে বলে নবীওয়ালা কাজ করে নবী জেহাদ করেছেন তাদের ইসলামে জেহাদ নাই নবী তৌহিদের দাওয়াত দিয়েছেন তাদের তৌহিদের খবর নাই হার অর্থ বুঝে নাই তারা দাওয়াত দেয় হার মানে কি লাইলহার মানে হচ্ছে কিছুর থেকে কিছু হয় না আল্লাহর থেকে হয় দোকানে খাওয়ায় না চাকরিতে খাওয়ায় না ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না আল্লাহ খাওয়ায় হার অর্থ কি এইটা হার যদি এই তর্জমা হতো এই ব্যাখ্যা হতো তাহলে আজকে তোমাদেরকে যেরকম সরকার পাহারা দিয়ে বিশ্বে ইস্তেমা করার সুযোগ দিচ্ছে মক্কার আবু জাহেলরাও আল্লাহর নবীকে বিশ্বে ইস্তেমা করার সুযোগ দিত প্রতিবাদ করত না যদি লাই কিন্তু আবু জাহালরা বুঝতে পেরেছে মোহাম্মদ সালামের লাইল লাইল্লাহ আর তাবলিক জামাতের লাইল লাইল্লাহ পীর মুরিদের লাইল হেলে এক নয় ভাইরা আমার পাবলিক জামাত লাইল হার দাওয়াত দেয় মক্কার এহুদি খ্রিস্টানদের মতো প্রতিবাদ করে না ইসরায়েল পর্যন্ত ভিসা দেয় আপনি যদি বিদেশে যাওয়ার জন্য কোনো ভিসা না পান তিন তিল্লা লাগান এরপরে কাকরাইল থেকে আপিল করেন আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছতে আপনার কোনো বাধা থাকবে না বোঝে গেল মক্কার কুফাররা লাইলাহার যে অর্থ বুঝেছিল আজকের লক্ষ লক্ষ মানুষ লাই সে অর্থ বুঝতে পারে নাই এজন্যই মিশরের বিশিষ্ট আলেম যার তাফসিরের কিতাব আছে বাংলা পড়বেন আপনারা ফি জিলা আলীল কোরআন এই কিতাবের লিখক সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাই ইনি যখন লাহার দাওয়াত দিলেন তার বিরুদ্ধে হুলিয়া জারি হল জেলে আবদ্ধ হলেন চরম নির্যাতন করা হলো শেষ পর্যন্ত ফাঁসি দেওয়া হলো ফাঁসির আগের রাত্রে মুসলমান দেশগুলোতে মুসলমানদের যেমন কালমা পড়ায় জেলখানার ইমাম সাহেব গিয়ে তার সাথে সাক্ষাৎ করলো সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ জিজ্ঞেস করলেন যে আপনি আবার কে বলে আমি জেলখানা মসজিদের ইমাম কি জন্য আসলেন আপনার তো আগামীকাল ফাঁসি হতে যাচ্ছে আপনাকে লাস্ট কালিমা পড়াবার জন্য আমি এখানে এসেছি সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ রায় জিজ্ঞেস করলেন তুমি আমাকে কালেমা পড়াবে হ্যাঁ তাই তো কি কালেমা পড়াচ্ছ এটা পড়াবো এই দুই সাক্ষী কালেমার সাক্ষী দেওয়াবো সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ রাই বললেন আরে মৌলবী আমি তো এই কালেমার সাক্ষী দেওয়ার কারণেই ফাঁসিতে যাচ্ছি এই কালেমার কথা বলার কারণেই ফাঁসি হচ্ছে আমি লাই লাইলাহার তর্জমা করেছি মা আলিম ফিত্তরিক তার বই পাওয়া যায় যে বই লেখার কারণে ফাঁসি হয়েছিল বাংলা হয়েছে আমি তো লাই লাহার কথাই বলেছি এই কথা বলার কারণে ফাঁসি হতে যাচ্ছে আর তুমি সেই কালেমা পড়াবার দায়িত্ব পেয়েছ ওই একই সরকার থেকে তোমার কালেমা তাগুতের পয়সা খাওয়ায় আর আমার কালেমা আমাকে তাগুতের ফাঁসিতে ঝুলায় বোঝা গেল তোমার কালেমা আর আমার কালেমা এক নয় তোমার কালিমা কুফফারদেরকে সহযোগিতা করে আর আমার কালিমা আমাকে ফাঁসিতে ঝুলাচ্ছে ভাইরা আমার সেজন্য মনে রাখতে হবে যুগে যুগে যারা সত্যিকার অর্থে বুঝে শুনে কালেমার সাক্ষী দিয়েছে সাধু আল্লাহ ইলাহা তাদের উপরে জুলুম এসেছে নির্যাতন এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের উপর তাই এসেছিল এবারে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ঘোষণা করলেন সকালবেলা আবু জাহেল আবুল হাবরা গেল রসুলের চাচার কাছে আবু তালেবের কাছে গিয়ে বলল তোমার ভাতিজাকে বারণ করো যদি সে দুনিয়ার নেতৃত্ব চায় আমরা মক্কার নেতৃত্বের মুকুট তার মাথায় পড়িয়ে দিব আর যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় আরবের সবচেয়ে সুন্দরী নারী তাকে বিয়ে দিয়ে দিব আর যদি ধনী হতে চায় আমরা চাঁদা করে তাকে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব কিন্তু একটা শর্ত দেওয়া হচ্ছে লাই লাইল্লাহ দাওয়াত বন্ধ করতে হবে আর যদি তা না করে তাহলে আমাদের শক্তি থাকা পর্যন্ত আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে চালিয়ে যাব আল্লাহ নবীর চাচা আবু তালেব আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে গিয়ে জানালো মোহাম্মদ তুমি তো জানো এই লোকগুলো মক্কার নেতা এদের শক্তি আছে অর্থ আছে অস্ত্র আছে সব কিছু তোমার পক্ষে থাকবে যদি এটা বন্ধ রাখো কি চাও সব দেওয়া হবে আর যদি তুমি তা না মেনে নাও তাহলে তোমার উপরে জুলুম নির্যাতন চলবে আমার পক্ষে মোকাবেলা করা সম্ভব হবে না আবু তাহলে যখন এই ঘোষণা করলেন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম স্পষ্ট জানিয়ে দিলেন সিরাতের কিতাবগুলো পড়ো তারিখে এবনে হেসাম তারিখে বেদায়া নেহায়া আর রাহিকুল মখদুম সিরাতের এই কিতাবগুলো পড়ুন আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিলেন ও চাচা শুনে রেখো ওরা শুধু দুনিয়ার নেতৃত্ব নয় সুন্দরী নারী নয় অর্থ সম্পদ নয় আসমানের সূর্য যদি আমার এক হাতে তুলে দেয় আসমানের চন্দ্র আর এক হাতে তুলে দেয় এক মুহূর্তের জন্য আমি কালেমাতু শাহাদা আসাদু আল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদান আব্দুহ রাসুলু এই কালেমার সাক্ষী দেওয়া বন্ধ করতে পারবো না কারণ এই সাক্ষী দিচ্ছে কার পক্ষ থেকে এটা বন্ধ করা যাবে না আবু তাহলে বুঝতে পারল এবারে তিনি তার বংশের লোকদের কাছে চলে গেলেন সমস্ত বনু হাসেম বনু মুতালেবকে জড়ো করলেন একমাত্র আল্লাহ নবীর আপন চাচা আবুল অনেকে আবু জাহেলকে নবীর আপন চাচা বলে চাচা না আবু জাহিল্লার বংশই ভিন্ন আবু জাহেলের বংশ হচ্ছে বনু মাকজুম আর নবীর বংশ হচ্ছে বনু হাসেম সুতরাং এই বিভ্রান্তিমূলক বক্তব্য আমাদের সমাজে আছে এইগুলোই শুনে মানুষ মিলাদ পরে চাচা হয়ে আবু জাহেল আপন ছেলে মানল না সুর দেয় আর মিলাদ পরে মিষ্টি খায় ভাইরা আমার আল্লাহর নবী সাল্লামের আপন চাচাদের মধ্যে শুধু একটাই ছিল বিরুদ্ধে সেটার নাম কি এই জন্যই আবুল আহাবের বিরুদ্ধে সুরানাজের হয়েছে কারণ আপন লোকেরা বিরোধিতা করলে তার প্রতিকার খুব বেশি হয় আল্লাহর নবীর চাচা আবু তালেব সমস্ত লোকদের জড়ো করল জড়ো করে তিনি ভাষণ দিলেন মোহাম্মদ আমাদের ভাতিজা হয়তো আমরা তার দিন গ্রহণ করব না কিন্তু শুনে রেখো আমরা তার পক্ষে সাহায্য করব কে কে রাজি আছো বনু হাসেম বনু মুস্তালেবের প্রত্যেকটা যুবক প্রতিটি শিশু প্রতিটি নারী ঐক্যবদ্ধ হল আমরা মোহাম্মদের জন্য সব কিছু করে যাব তার সাহায্য করে যাব আমাদের একটা প্রাণী থাকা পর্যন্ত মোহাম্মদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না হলফ করল এবারে আবু তালেব তার বংশের লোকদের স্বীকৃতি পাওয়ার পরে সাহস হল আল্লাহ নবীকে জানিয়ে দিল সিরাতের সব কিতাবগুলোতে আছে আমার কিতাবুল ইমানের ভিতরে আছে কিতাবুল হজের ভিতরে আছে সব কিতাবে লিখে দিয়েছে কবিতাগুলো আবু তালেব যে কবিতাগুলো নবীকে বলেছিল আল্লাহর কসম হে মোহাম্মদ সাল্লাহাম তুমি শুনে রেখো ওই মক্কার নেতারা তাদের সমস্ত শক্তি দিয়েও তোমার ধারে কাছে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেবের দেহের সঙ্গে রুহু থাকবে এই ঘোষণা জানিয়ে দিল আল্লাহর নবী তার কাজ চালিয়ে গেলেন বিরোধিতা হতে লাগলো শেষ পর্যন্ত আবু তালেবের বংশকে তিন বছর পর্যন্ত অবরোধ দিয়ে রাখলো এখন অবরোধ দেয় না মুসলিম দেশগুলোতে মনে রাখতে হবে অবরোধ শুরু হয়েছে মক্কার থেকে আল্লাহর নবীর গোটা বংশকে বনু হাসেম বনু মুস্তালেবকে সে আবে আবি তালেব নামক এলাকাতে আবদ্ধ করে রাখা হলো তাদের সাথে বাইকট করা হলো অবরোধ দিয়ে রাখা হলো এইভাবে চলে গেল এরপরে আবু তালেবের মৃত্যু সময় ঘনি আসলো আবু তালেব মৃত্যু পর্যন্ত আল্লাহ রবির পক্ষেই ছিল আপনারা জানেন এই আবুল আহাব এত কিছু করা সত্ত্বেও সে কি ইসলাম গ্রহণ করেছিল ইসলাম গ্রহণ করে নাই যে কারণে আল্লাহর নবী তার মৃত্যুর সময় গিয়ে আবু তালেবের মাথার কাছে বসলেন চাচা তুমি সারা জীবন আমার পক্ষে কাজ করেছ সারা জীবন তুমি আমাকে সাহায্য করেছো তুমি খালি একটা সাক্ষী দাও দুই সাক্ষী না এক সাক্ষী দাও আসাদু আল্লাহ এই একের সাক্ষী না দিলে আমি সুপারিশ করতে পারবো না তুমি একটা সাক্ষী দাও তাও হেজের সাক্ষী দাও এই সাক্ষী যদি না দাও কিছুই করার নাই তোমার যত আমল সবগুলো কাজে লাগবে না বরবাদ হয়ে যাবে ভাইরা আমার খুব পরিষ্কার মনে রাখতে হবে আমাদের জাতি অনেক বেশি আমল করে ঠিক আছে জিকির করে তাসবি পরে চিল্লা লাগায় এত কিছু করে কিন্তু আমি যে কথা বলেছি বিয়া না করে ঘর সংসার করে শরিয়াত মোতাবেক কোন লাভ আছে লাভ থাকলে একটা লোকে লাভবান হইতো কে আবু তালেব সারা জীবন যে লোকটা নবীর জন্য লড়াই করেছে আর সেই লোকটা ইসলাম গ্রহণ করা ছাড়া মারা যাচ্ছে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম তার পাশে গিয়ে দাওয়াত দিচ্ছেন সে দাওয়াত কবুল করার জন্য তৈরিও ছিল মক্কার নেতারা খোঁচা মারলো কি জাহান নামের ভয়তে বাপ দাদা ধর্ম ত্যাগ করবা আবু তাহলে এবার ইসলাম গ্রহণ করতে পারল না মরে গেল হাদিসের কিতাব খুলুন আল্লাহ রসুল সাল্লাম ওসাল্লাম আবু তালেবের মৃত্যুর পরও দোয়া করতে লাগলেন আর বললেন আমি ততক্ষণ পর্যন্ত আমার চাচার জন্য দোয়া করে যাব যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ না হব এরপরই কোরআনুল করিমের সুরায় কসাসের আয়াত নাজিল হয়ে যায় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين হে নবী আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়েত দিবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই ইন্নাকা লা তাহদি নিশ্চয় আপনি হেদায়েত করতে পারবেন না মান আহবাবতা আপনি যাকে পছন্দ করবেন ভালোবাসবেন বরং আল্লাহ তারা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়ত দান করবেন হেদায়ত দেওয়ার মালিককে না আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম যখন তার চাচা আলীকে আবু তালেবকে হেদায়ত দিতে পারলেন না তাহলে এর পরে যদি কোনো পীর বলে সে হেদায়ত দিয়ে দিবে তরাইয়া নিবে পার করে নিবে কোন মাজারে পার করবে কোন খানকাওয়ালা পার করবে কোন দুর্গরা পার করে নিবে সেই ব্যক্তি কি আল্লাহ রলি না শয়তানের অলি অলি ঠিকই তবে আল্লাহ রলি না কার অলি অলি দুই রকম আউলিয়া উল্লাহ আউলিয়া শৈতান কোরআনই আছে আউলিয়া শৈতান এই জন্য মনে রাখতে হবে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে গান গায় কি সুন্দর গান গায় আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে রাসুলের ধন খাজাকে দিয়ে রাসুল গেছেন খালি হয়ে রাসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে অমুক জায়গায় কেউ ফেরে না খালি হাতে খাজারে তো দরবারে ভাইরা আমার লাইলাহার মানে হচ্ছে পরিষ্কার হয়ে গেল আবু তালেব সবই করেছে একটা কথা বলে না লাইলাহা বাকি সব জিরো আপনি জিরো লেখলেন একটা দুইটা তিনটা জিরো লেখে সারা ঢাকা ভরিয়ে ফেললেন কোনো মূল্য আছে কিন্তু জিরোর মূল্য আছে এবার একটা এক লেখেন এবারে একটা শূন্য লাগান কত হবে জিরোর মূল্য দশ হয়ে গেছে আর একটা লাগান কত হবে আর একটা লাগাও কত হবে এবারে এক আছে সবের মূল্য বাড়বে ঠিক তেমনি ভাবে যদি তোমার ভিতরে আসাদু আল্লাহ জ্ঞান ক্লিয়ার থাকে শাহাদাতুল্লাহ পরিষ্কার থাকে আল্লাহ ছাড়া আর কোনো খাদা বাবা নাই কোন গাদা বাবা নাই আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো ভায়া নাই কোন মাধ্যম নাই কোনো পীর নাই তাহলে আর কোনো সমস্যা নাই যতটুকু করবা এবাদত তত কবুল হবে ঠিক কিনা আর ভায়া মাধ্যম থাকে মক্কার কাফের আমি বলছিলাম আল্লাহ বিশ্বাস করতো সমস্যাটা কোন জায়গায় ছিল আপনি বলবেন যে মূর্তি পূজা করতো হ্যাঁ মূর্তি পূজা করতো আপনি বা আমরা মূর্তি পূজা করি না কোরআনকে জিজ্ঞেস করো মূর্তি কেন পূজা করত কোরআন সাক্ষী দিবে মা না আবুদু হুম জুলফা আল্লাহ তারা বলছেন ওদেরকে যদি জিজ্ঞাসা করো ওরা কেন মূর্তি পূজা করছে ওরা বলবে আমরা এই মূর্তিগুলো অন্য কোনো উদ্দেশ্যে পূজা করছি না একটাই মাত্র উদ্দেশ্য তা হচ্ছে ওরা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছাইয়া দিবে তাহলে মূর্তি পূজা করত কি জন্য আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম হিসাবে কি হিসাবে পরিষ্কার বুঝুন কোরআন আরাকায়াত কোরআন বলছে ওরা মূর্তি পূজা করে কি জন্য কোরআন বলছে ওরা বলে হাউলায় সোফাউনাইন্দাল্লাহ এই মূর্তিগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী আল্লাহর কাছে তাহলে মূর্তি পূজা করতে কিসের জন্য সুপারিশকারী মাধ্যম হিসাবে অথচ আমরা নামাজ বলি ইয়া কানা আবুদু আমরা ডাইরেক্ট আল্লাহকে ইবাদত করি না কোনো ভাই আমার আছে হজে গেলে বলি লাব্বাইক আল্লাহ লাব্বাইক আমার এই কেতাবুল হজ রাস্তায় আছে কিনে নেবেন অথচ এই বিষয়গুলো ক্লিয়ার করা আছে খালি হজের মাসলা না ওটার মধ্যে তাও হেদের পুরা মাস্তা লেখা দেওয়া হয়েছে একশো তাও তাওহিদ আলোচনা একশো থেকে শুরু হয়ে কারণটা কি কারণ হচ্ছে লাভবাহিক বলে হাজির সাহেবরা হজ করতে যায় কিন্তু জানে না যে কিসের লাভবাহিক বলছে এই জন্য মনে রাখতে হবে হজের সময় কোনো ভায়া নাই কোনো মাধ্যম নাই নামাজের সময় কোনো ভায়া নাই কোনো মাধ্যম নাই তাহলে জিকিরের সময় মাধ্যম রাখা যাবে কোনো ভায়া মাধ্যম নাই এটাই হচ্ছে মক্কার কুফারদের সঙ্গে আমাদের পার্থক্য আমরা সরাসরি আবাদত করব কার ইয়া কানা বুধু কার আবাদত করবো ইয়া কানাস্তাইন এবং কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই সাহায্য তবু কার কাছে না কোনো ভায়া মাধ্যম আছে পরিষ্কার হয়ে গেল এই দাওয়াত যারা দিবে যুগে যুগে তাদের উপর বিপদ এসেছে কেমন পর্যন্ত আসবে আমরাও খেয়াল রাখবো আমাদের উপরও সেই বিপদগুলো আসবে এজন্য আমাদের এই তাও তাওহিদ ক্লিয়ার করতে হবে কোনো ব্যক্তি হেদায়ত করতে পারবে না আজকে পীর সাহরা বলে যে সমস্ত পীরদের পীর নাকি আলী রাজি আল্লাহ তালানহু আমি জিজ্ঞেস করতে চাই আলী রাজি আল্লাহ তালানহু যদি তোমাদের সবের পীরের পীর হয় এটাকে মিথ্যে কথা ওরা বলে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নাকি আলীকে খেলাফত দিয়ে গেছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যদি আলীকে খেলাফত দিয়ে গিয়ে থাকেন তাহলে আবু বকর ওমর ওসমানরা কিসের খলিফা তাদেরকে কেন খলিফা বানানো হলো শিয়াদের মতো বলবা শিয়ারা বলে যে আলী খলিফা ছিল আবু বকর ওমর ওসমানরা অবৈধ ছিল বলে নওয়াজবিল্লা মিন জালে সেজন্য শিয়াদের আকিদা হচ্ছে খমিনে লিখেছে যে যদি কোনো সময় মক্কা মদিনা আমরা দখল করতে পারি তাহলে প্রথম যেই কাজটা তারা করবে লিখেছে যে আল্লাহর রাসুলের কবরের পাশ থেকে দুইটা মূর্তি আমরা সরাই দেব সেই মূর্তি বলে কাদেরকে বুঝাচ্ছে ওরা আবু বকর এবং অমর রাজি আল্লাহ আনহুমাকে বুঝাচ্ছে তাহলে এরা কি শিয়া এই পিসাবরা কি শিয়া যারা বলে আল্লাহ রসুল আলীকে খেলাফত দিয়ে গেছেন আর যদি বলে যে না ওই খেলাফত না রাষ্ট্রীয় খেলাফত না এটা ছিল ধর্মীয় খেলাফত পীরের খেলাফত তাহলে আমি জিজ্ঞেস করতে চাই খেলাফতের কি এরকম কোন খোলা রাস্তা ছিল না কি এরকম ছিদ্রপথ ছিল কিনা আর যদি এরকম ভাবে খেলাফত দেওয়ার সুযোগ থাকত আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম কেন খালি আলীকে দিয়ে গেলেন আর কোন সাহাবি কি যোগ্য ছিল না তোমাদের এক একজন পীরের দশজন বিশ জন খলিফা আছে আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সারা জীবনে কেবল খেলাফত দেওয়ার মতো একজন কি তৈরি করলেন সেই খেলাফতকে আবু বকরকে দিলেন না সেই খেলাফত ওমরকে দিলেন না সেই খেলাফত ওসমানকে দিলেন না খালিদ দিলেন একজনকে এই যে ভুয়া খেলাফতের দাবিদার খেলাফত বায়াত আছে আমি আলোচনা করবো ইনশাল্লাহ নিয়ে বিস্তারিত আলোচনা হবে জেনে রাখবেন ইসলামে খেলাফতের গুরুত্ব আছে বায়াতের গুরুত্ব আছে মুসলিম জাতির একজন ইমাম থাকবে তার কাছে মুসলিমরা বায়াত দিবে সেই বায়াতের গুরুত্ব আছে হাদিসে গুরুত্ব দেওয়া আছে আর সেইটা যদি থাকতো তাহলে মুসলিমদের এত দলে বিভক্ত হওয়ার কোনো সুযোগ ছিল না এই জন্য কুফাররা চক্রান্ত করে সেই খেলাফত ব্যবস্থাকে সেই বায়াত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এবারে পীরদের মধ্যে খেলাফত আর বায়াতকে ঢুকিয়ে দিয়েছে এখন পীর সাহেবরা পাগড়ি ঝুলে বায়াত নাই গায়ে হাত দিয়ে বায়াত নাই আল্লাহর নবীর থেকে কোনো ই নাই এখন আমি যে কথা বলছিলাম এই পীর সাহেবরা বলে আলী নাকি সমস্ত পীরের পীর যদি আলী রাজি আল্লাহ তালানো পীর হয়ে থাকে তাই আবু তালেব যার কথা বললাম সে কার বাপ আবু তালেব কার বাবা আল্লাহ রসুলের আপন চাচা আর আলীর আপন বাবা আলী রাজি আল্লাহ আনহু যদি তোমাদের পীরদের পীর হয়ে থাকে আলী রাদি আল্লাহ আনহু কি তার বাপকে ছাড়াইতে পারবে তাহলে আল্লাহর রাসুল সাল্লাম তার চাচা আবু তালেবকে ছাড়াইতে পারলেন না আলী রাজি আল্লাহ তার আনহু তার বাপকে ছাড়াতে পারলেন না এর পরে যদি কোনো ব্যক্তি বলে অমুক পীরে তাদেরকে নাজাদ দিবে ধরাইয়ে নিবে ছাড়াইয়ে নিবে এমনকি লেখছে যদি কারো দুইজন পীর থাকে দুই পীরে দুই ডানা ধরে বেহেস্তি নিয়ে যাবে কোনো সমস্যা নাই একথা লিখেছে আপনারা এই দেশের সবচেয়ে ভালো পীর বলে যাকে চর্মনাই পীর এই চর্মনাই পীরের বই আছে মাওয়াজে সাকিয়া এর পঞ্চান্ন নম্বর পৃষ্ঠার শেষের লাইনে লেখা আছে উর্দুতে লেখছে প্রথম দো পীর দো ডানা পাকারকে पकड़ के লে জায়গা ले जाएगा হরজ নেহি তোমার যদি দুইজন পীর থাকে দুই পীরে তোমাকে দুই ডানা ধরে বেসতে নিয়ে যাবে কোনো অসুবিধা নাই ও আমার ভাইয়েরা আল্লাহকে ভয় করো যদি দুই পীরে দুই ডানা ধরে বেসতে নাই চার পীর থাকলে চার পা হাত ধরে জান্নাত ধাক্কা মেরে ফেলে দিবে আল্লাহ রসুল তা করেছেন এইভাবে ইসলামকে ধোকা দেওয়া হচ্ছে মুসলিমদেরকে ধোকা দিয়ে একটা সাধারণ বিনা পুঁজির ব্যবসা করা হচ্ছে সেটার বিরুদ্ধে যারা এই যুগে যুগে বলেছে তাদের উপরে জুলুম নির্যাতন হয়েছে এখনো হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের ভয় পাবেন না আপনার কোনো অপপ্রচারে আমি আলোচনা আজকে অন্য আলোচনা করাই করেছিলাম কিন্তু চিন্তা করলাম প্রথম তাওহিদের দাওয়াতটা দেওয়া দরকার সেই জন্য তাওহিদের দাওয়াত দিলাম নতুবা আজকে আলোচনা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা সে আলোচনাগুলো শুনবো তাও হেদের বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় এটা ছাড়া কোনো ব্যক্তি ইসলামে প্রবেশ করতে পারে না তাওহিদ ছাড়া কোনো ব্যক্তি মুসলিম হতে পারে না শিরিক যুক্ত আকিদ আল্লাহ গ্রহণ করেন না কোরআনে পরিষ্কার বলা হয়েছে নিশ্চয় আল্লাহ শিরিক শিরিকের গুণাকে ক্ষমা করেন না এছাড়া যত গুণা আছে আল্লাহ ক্ষমা করতে পারেন ক্ষমা করে দিবেন তার মানে হচ্ছে এই আপনি হাজারো গুণা করলেন কিন্তু শিরিক নাই আপনার ভিতরে আল্লাহ তারা এ অবস্থাতে মৃত্যুবরণ করে আল্লাহ ইচ্ছে করে ক্ষমা করে জান্নাত দিবেন অথবা শাস্তি দিয়ে জান্নাত দিবেন কিন্তু শিরিকের গুণা যদি কোনো ব্যক্তি নিয়ে যায় সে যত বড় বুজুর্গ আর যত বড় আল্লাহর অলি দাবি করুক সে ব্যক্তি নাজাদ পাবে কোরআনে পরিষ্কার আয়াত আল্লাহ তারা বলছেন ইন্না শিরিকা লাজুল আজিম শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম শিরিক কি এজন্য কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আঠারো জন নবীর নাম উল্লেখ করে বলেছেন এই সমস্ত নবীরা বড় বড় নবীদের নাম উল্লেখ করেছেন উলুল আজম নবীদের নাম উল্লেখ করেছেন উল্লেখ করে বলছেন লাউ আশরাকু এই নবীরা যদি শিরিক করত আল্লাহর সঙ্গে কোনো দিক দিয়ে অংশীদার বানাতো লাহাবিত আন হুম্মা কানুয়া আমালুন তাহলে তাদের জীবনের সমস্ত ন্যাক আমলগুলো হাপ্ত হয়ে যেত বরবাদ হয়ে যেত শুধু সমস্ত নবীদেরকে নয় এবারে শুনুন আমাদের সরোয়ারে কায়নাত রাহমাতুল্লাহ আলামিন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তারা কত কঠোর কথা বলেছেন লাইন আশরাক্তা লাইন আশরাক্তা হে নবী আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন লাইন আশরাক্তা তুমি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতে তাহলে লাইন আশ্রাক্তা আনকা আমালুকা তাহলে তোমার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যেত কাকে বলা হচ্ছে তাহলে বুঝা গেল যদি কোনো ব্যক্তি সিরেক নিয়ে এবাদত করে সে এবাদত গ্রহণযোগ্য হবে এজন্য প্রথম কাজ হচ্ছে তাও তাও তাওহিদের বিপরীত কি সিরিক হিত গ্রহণ করা শিরিক বর্জন করা শিরিক কি করা শিরিক বর্জন করা শিরিক আল্লাহর ক্ষমতার মধ্যে হতে পারে আল্লাহর উলুহিয়তের মধ্যে আল্লাহর রুবুবিয়তের মধ্যে আল্লাহর গুণাবলীর মধ্যে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা শুনবেন আপনারা আল্লাহর গুণাবলী আল্লাহ তার আলেমুল গাইব এখানে কোনো মানুষকে যদি আলেমুল গাইব মনে করা হয় পীর সাহ সব দেখে মুড়িদের অন্তরে সব জানে মুড়িদের অন্তরের মধ্যে পীর ঢুকে আর বের হয় ঢুকে আর বের হয় মুড়িদের টেরো পায় না লেখছে কিতাবে ওদের আরবি কিতাবে লেখা আছে আল সাইহু যা সুসু কালবিল মুরিদ পীর হচ্ছে মুরিদের কলবের মুরিদের দিলের গোয়েন্দা পীর মুরিদের অন্তরে ঢুকি আর বের হয় ঢুকি আর বের হয় ইয়াদ খুলু ওয়াখরুজু ওলা ইয়াত্তালি আলাইহিল মুরিদ মুরিদে কিছুই টের পায় না পীরে আসমান জমিন পর্যন্ত সব দেখে কাশপ খোলা এই সমস্ত শিখ সব দেখার মালিক কে তিয়া পাখিও গায়েব জানে গণক ঠাকুর গায়েব জানে এগুলো পরিষ্কার শিরিক এই জন্য মনে রাখতে হবে সবকিছু এলেমের মালিককে ক্ষমতার মালিককে সেরেক বর্জন করতে হবে তাওহিদ ধরতে হবে আজকের এই প্রথম সবক দেওয়া হলো ইনশাআল্লাহ আপনারা নিয়মিত আসবেন আল্লাহ সুবহান আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে আমিন ওয়াকুল কৌলি হাদা واستغفر الله لي ولسائر المسلمين والله يعلم ما تصنعون